আয়শা হ্রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রিফা কুরাজের স্ত্রী নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল আমি রিফার স্ত্রী ছিলাম কিন্তু সে আমাকে বায়ান তালাক দিয়ে দিল পরে আমি আব্দুর রহমান ইবনু জুবাইরকে বিয়ে করলাম কিন্তু তার সঙ্গে রয়েছে কাপড়ের আঁচলের মতো নরম কিছু অর্থাৎ তার পুরুষত্ব নাই তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন তবে কি তুমি রিফার নিকট ফিরে যেতে চাও না তা হয় না যতক্ষণ না তুমি তার মধুস্বাদ গ্রহণ করবে আর সে তোমার মধুস্বাদ গ্রহণ করবে আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ্ন তখন তার নিকট উপবিষ্ট ছিলেন আর খালিদ ইবনু সাঈদ ইবনু আস রদিয়াল্লাহ তাল্লাহ্ন দ্বার প্রান্তে প্রবেশের অনুমতির অপেক্ষায় ছিলেন তিনি বললেন হে আবু বকর এই নারী নবী সাল্লাহ সাল্লামের দরবারে উচ্চ আওয়াজে যা বলছে তাকে আপনি শুনতে পাচ্ছেন না